আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রাব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ যেই সুরা থেকে আমাদের কোরআনে হাকিমের তাফসির চলতেছিল সেই সুরাটির নাম হলো সুরা আল পাতিহা সুরা আল পাতিহার গত তিনটি তাফসিরে আমরা সুরা আল পাতিহার উপরেই আলোচনা করেছি আজকে সুরা আল ফাতেহার উপরে চতুর্থ তাপসির ইনশাল্লাহ আজকে তাফসিরের মাধ্যমে আমরা সুরা আল ফাতেহা শেষ করব ইনশাআল্লাহ বর্তমান সময়ের আলোকে এই দুই সালে বহুল আলোচিত একটি বিষয় সুরা আল ফাতেহা সমগ্র বিশ্বব্যাপী এই সুরা আল ফাতেহার উপরে অনেক আলোচনা পর্যালোচনা অনেক কথাবার্তা আমরা সারা দুনিয়াতে শুনতে পাচ্ছি সুরা আল ফাতেহা ইমামের পিছনে মুক্তাদি পড়া যাবে কি যাবে না সুরা আল ফাতেহার পরে যে আমিন এই আমিন কি সশব্দে বলা হবে নাকি নিঃশব্দে বলা হবে এই বিষয়গুলো নিয়ে সারা পৃথিবীব্যাপী আলোচনা চলতেছে তো এরকম একটি গুরুত্বপূর্ণ সময়ে আমরা এই সুরা আল ফাতেহার তাফসির করেছি আমি আশা করি গত তিনটি তাফসির যারা শুনেছেন সুরা আল ফাতেহা সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আশা করি পেয়েছেন যারা শোনেন নাই তাদেরকে অনুরোধ করব ওই তিনটি তাফসির শুনে নেবেন এবং আজকের এই চতুর্থ তাফসির এই সুরা আল পাতের উপরে চারটি তাফসির শুনলে আর সুরা আল ফাতেহার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকার কথা নয় এবং সুরা আল ফাতেহার ব্যাপারে কেউ কোনো কথা বললে আপনি সেখানে দলিল প্রমাণ সহকারে কিছু কথাবার্তা বলার মতো এলেম আপনার অর্জিত হবে ইনশাআল্লাহ বাকি তিনটা তাফসির কি দেওয়া হয়েছে অনেক ভাই বিভিন্ন দেশ থেকে ফোন করেছেন যে এখনো পান নাই ওই সুরা আল ফাতেহার ওই তিনটা তাপসির আমরা এখন বর্তমানে নতুন তাপসিরে আমরা তাপসির নম্বর এক তাপসির নম্বর দুই তাপসির নম্বর তিন এইভাবে বাই সিরিয়াল আমরা দিচ্ছি সুরা এবং ধারাবাহিক নম্বর এজন্য কোনোটা গ্যাপ হলে যে ওইটা আমি শুনতে পাই নাই তাহলে পরবর্তীতে আপনি বুঝতে পারবেন যে আমার সুরা আল ফাতেহার মধ্যে চারটা তাপসিরের মধ্যে তিনটা শোনা হয়েছে আরেকটা হয়নি এইভাবে ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করতেছি আমাদের এই তাফসিরুল কোরআনের মূল উদ্দেশ্য হল দাওয়া দাওয়া ইল্লাহ সারা দুনিয়ার সমস্ত মানুষকে তাওহিদের দিকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া এই উদ্দেশ্যেই আমরা এই কোরআনে কারিমের তাফসির করে থাকি আলহামদুলিল্লাহ আমাদের আপনারা সবাই ক্যামেরার জন্য নতুনভাবে টাকা দিয়েছিলেন দাওয়ার কাজে সহযোগিতার জন্য আলহামদুলিল্লাহ আমাদের নতুন ক্যামেরা এসে গেছে সকলে বলে আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমরা জুমায়ও আমাদের নতুন ক্যামেরায় রেকর্ডিং হয়েছে এবং তাপসিরও আজকের তাপসিরে আমাদের নতুন ক্যামেরায় আমাদের নিজস্ব ক্যামেরায় রেকর্ডিং হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ সুবাহতালার বিরাট রহমত এজন্য আমরা দোয়া করব যতজন ভাই বোন এই দাওয়ার কাজে আমাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ পাক যেন সকলের এই সহযোগিতাকে কবল ও মঞ্জুর করেন এবং সবাইকে আল্লাহ পাক যেন এক একজন দায়ী আল্লাহ হিসাবে আল্লাহ পাক কবুল করে নেন এবং আল্লাহর কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ যেন তাদেরকে মহব্বত করেন আমিন আমাদের গত তিনটি তাপসিরের প্রথম তাপসিরে আমরা আলোচনা করেছি কোন তাপসির থেকে তাফসিরে ইবনে কাসির তাফসির ইবনে কাসির কি আমি লিখেছি না আর কেউ লিখেছে হ্যাঁ, ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছে তিনিও একজন ইমাম কার ইমাম বাংলাদেশের ইমাম আমার ইমেল অ্যাড্রেস হলো ইমাম ডট বাংলাদেশ তো অনেকে আমাকে বলে যে বাংলাদেশের ইমাম ইমাম ডট বাংলাদেশ বাংলাদেশের ইমাম তো ইমাম ইবনে কাসির কি বাংলাদেশের ইমাম সৌদি আরবের ইমাম কোন দেশের ইমাম সমগ্র বিশ্বের সমগ্র মুসলিম ওম্মার ইমাম পৃথিবীর সকল ওলামাই কেরাম মুহাদ্দেসিন মুফাসসিরিন ফোকাহাই কেরাম সকলেই এক বাক্যে যাকে ইমাম হিসাবে মেনে নিয়েছেন তিনি তাফসিরের জগতে আমাদের একজন ইমাম সেই ইমামের তাফসির থেকে আমরা সুর আল ফাতেহার তাফসির করেছি এরপরে আমরা আরেকজন ইমামের কিতাব থেকে আলোচনা করেছি সেই ইমামকে হ্যাঁ ইমাম বখারির পরিচয় আমরা গত তাপসিরে আলোচনা করেছি যে ইমামুল মহাদ্দেসিন ফিল হাদিস হাদিসের জগতে সমগ্র মুসলিম ওম্মার একজন ইমাম ইমাম আল বুখারি রাহমাহুল্লাহ তার জুজউল কারা খালফাল ইমাম এই গ্রন্থ থেকে আমরা অনেকগুলো হাদিস আলোচনা করেছি আজকে আমরা যেটা থেকে আলোচনা করব এটা হলো এই বইটার নাম হলো ফাতহুল বারি বিশারহে সহি আল বুখারি এটার নাম ফাতহুল বারি এটার লেখক হলেন ইমাম আহমদ বিন আলী ইবনে হাজার আল আসকালানি রাহেমাউল্লাহ তিনি সাতশো তেয়াত্তর হিজড়িতে জন্মগ্রহণ করেছেন আটশো বাহান্ন হিজড়িতে এন্তেকাল করেছেন তিনি সহি আল বুখারির ব্যাখ্যা লিখেছেন এই গ্রন্থটা হলো বুখারি শরীফের ব্যাখ্যা এবং বোখারি শরীফের যতগুলো ব্যাখ্যা লেখা হয়েছে সারা পৃথিবীতে তন্মধ্যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সারা দুনিয়ার আলমদের কাছে ফাতহুল বারি সবচেয়ে বড় ব্যাখ্যা হলো কোনটা ওমদাতুল কারি এটা হলো একেবারে বিশাল এক বোখারের ব্যাখ্যা আবার এটার থেকে ছোট আছে ফাদ্দুল বাড়ি আছে আরও অনেকগুলা বোখারির ব্যাখ্যা আছে তবে এটা বড় না ছোট না যা দরকার ব্যাখ্যার হাদিসে এই সব ব্যাখ্যা এই ফাতহুল বাড়ির মধ্যে আনা হয়েছে বাংলাদেশে আলিয়া মাদ্রাসা কৌমি মাদ্রাসা যত রকমের মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় বোখারি শরীফ পড়ানো হয় বোখারি শরীফ পাঠ্যসূচিতে আছে যত মাদ্রাসায় বোখারি শরীফ আছে তত মাদ্রাসায় ফাথুল বাড়িও আছে যে শিক্ষক বোখারি পড়ান অনেকে নিজের নামের সাথে বোখারিও লাগায় বর্তমান মানে আমি বোখারি পড়াই মাদ্রাসার মধ্যে যে শিক্ষক বোখারি পড়ায় ওনাকে সবচেয়ে বড় আলেম মনে করা হয় কারণ বড় মহাদ্দেশের বড় কিতাব তো যিনি পড়ায় উনিও বড় আলেম এজন্য মাদ্রাসায় যিনি বোখারি পড়ায় উনি গর্ব করে পরিচয় দেয় যে আমি বোখারির ওস্তাদ বোখারি পড়াই মানে বোখারি পড়াই মানে সবচেয়ে বড় আলেম যিনি বোখারি পড়ান তার কাছে এটা আছে এই পাথল বাড়ি বাংলাদেশে যত বোখারির ওস্তাদ আছে প্রত্যেক মাদ্রাসায় মিনিমাম একজন করে তো বোখারের ওস্তাদ আছে আলিয়া মাদ্রাসায়ও আছে কৌমি মাদ্রাসা আছে তাদের কাছে ওই কিতাব আছে পাথল বাড়ি সুতরাং এখানে যে আলোচনাগুলো আছে এই ব্যাপারে বাংলাদেশের কোনো আলেমের দ্বিমত থাকতে পারে না আর ইমাম ইবনে হাজার আসকালানি যে তাফসির করেছেন যে ব্যাখ্যা করেছেন বখারির এটা আহলুসুন্নাওয়াল জামাতের ব্যাখ্যা বখারির একশো এগারো নম্বর যে অধ্যায় একশত এগারো নম্বর যে চ্যাপ্টার এই অধ্যায়টার নাম হলো বাবু জাহারিল ইমাম বিত্তা আমিন বাবু জাহারিল ইমাম বিত্তা আমিন আমিন বলার ক্ষেত্রে ইমাম সাহেবের স্পষ্ট করে জোরে সশব্দে বলার অধ্যায় বোখারি শরীফের একটা অধ্যায়ের নাম হলো বাবু চাহারেল ইমাম বিত্তা আমিন ইমাম সাহেব ইমাম এই আমিন জোরে বলার অধ্যায় এটা বোখারি শরীফের একশো এগারো নম্বর অধ্যায় আর একশো তেরো নম্বর অধ্যায় হলো বাবু জাহারিল মামুম বিত্তা আমিন মুসল্লিদের আমিন সশব্দে বলার অধ্যায় ইমাম বুখারি দুইটি অধ্যায় কায়েম করেছেন একটা অধ্যায় হলো ইমামের সশব্দে বলার অধ্যায় আর একটা হলো মুসল্লির মুক্তাদির সশব্দে বলার অধ্যায় আর ইমাম বুখারি রহমাউল্লার তিনি যে অধ্যায়টি কায়েম করবেন মানে যেটা যেই শিরোনামে তিনি অধ্যায় রচনা করবেন ওইটাই ইমাম বুখারি রহমাউল্লার ফতোয়া মানে ওনার ফতোয়াটা অধ্যায়ের মধ্যে দেওয়া আছে এই অধ্যায়ের মধ্যে যেই শব্দগুলা দিয়ে যে বাক্যটি দিয়ে উনি এই অধ্যায়ের নাম দিয়েছেন সেই অধ্যায়টাই হলো ওনার ফতোয়া তো বাবু জাহারিল ইমাম বিত্তা আমিন অর্থ হলো ইমাম বুখারির ফতোয়া হলো যে ইমাম সাহেবকে আমিন সশব্দ বলতে হবে আর বাবু জাহারিল মামুম বিত্তা আমিন এই একশো তেরো নম্বর অধ্যায়ের ওনার ফতোয়া হলো যে মুক্তাদিদেরকে মুসল্লিদেরকেও ইমাম এই আমিনটা সশব্দ বলতে হবে এটা ইমাম বুখারের ফতোয়া ইমাম বুখারি রাহমাহুল্লাহ এই বাব জাহরের ইমাম বিত্তা আমিন ইমামের যেই অধ্যায় সশব্দ বলার এখানে তিনি দলিল পেশ করেছেন তিনি যে অধ্যায়টা কায়েম করেন এই অধ্যায়ের উপরে সেখানে তিনি হাদিস নিয়ে আসেন তিনি সেই অধ্যায়ে যে হাদিসগুলো এনেছেন আমরা সংক্ষেপে দেখি সেই হাদিসগুলোর মধ্যে কি এসেছে বকল আতা আমিন দোয়া বকল আতা আমিন দোয়া আতা আতাকে আতা নাম শুনছেন আতা গাছে এইটা শুনছেন কিন্তু ইমাম আতা রাহেমাহুল্লাহ তিনি একজন বড় কোরআনে কারিমের মুফাসির তিনি একজন তাবেহী তার নাম হলো আতা এই আতা রাহেমহল্লা তিনি বলেন আমিন দোয়া উন আমিন হইল একটা দোয়া আম্মানা ইবনু জোবায়ের ওয়ামান ওয়ারা আহ হাত্তা ইন্নালিল মসজিদে লালাজ্জাতান আম্মানা ইবনু জোবায়ের ইবনু জোবায়ের কে একজন বড় সাহাবি আবদুল্লাহ ইবনে জোবায়ের তিনি আবার তার কিছু বৈশিষ্ট্য আছে তিনি আয়সা রাদি আল্লাহ আনহার বোনের মেয়ে আসমা আসমার মেয়ে আয়সা রাদি আনহার এক বোনের নাম হলো আসমা বিনতে আবি বকর ও আসমা বিনতে আবি বকরের ছেলে হইল আবদুল্লাহ ইবনে জোবাই আয়সা হইলেন আবদুল্লাহ ইবনে জোবাইরের খালা ইহুদিরা নবিসাম এবং সাহাবাইকরাম মদিনায় হিজরত করার পরে জাদু করে দিছে যে মুসলিমদের যাতে ছেলে মেয়ে না হয় মুসলিম সাহাবিদের যাতে ছেলে মেয়ে না হয় এই জন্য জাদু করে দিছে যে ছেলে মেয়ে হবে না তো সর্বপ্রথম এই জাদু যিনি বঙ্গ করলেন বঙ্গ করে যে শিশুটা জন্ম নিলেন সেই শিশুর নাম আবদুল্লাহ ইবনে জুবাই বুঝতে পারছেন মানে উনাকে দিয়ে মদিনাতে সাহাবাই কেরামের ছেলে মেয়ে হওয়া শুরু হয়েছে প্রথম সর্বপ্রথম শিশু মদিনার আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তখন নবী সালাম খুশিতে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিল্লাহ তালানকে কোলে নিয়ে এই আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিল্লাহ তালানোর জন্য অনেক দোয়া করছেন যে ইহুদিদের জাদু শেষ আবদুল্লাহ ইবনে জুবাইরের মাধ্যমে যে ইহুদিরা জাদু করছে মুমিনদের কোনো ছেলে মেয়ে হবে না তা আল্লাহ পাক আবদুল্লাহ ইবনে জুবাইরকে দিয়ে ইহুদিদের জাদু শেষ করে দিয়েছেন আবদুল্লাহ ইবনে জোবাই রাজিলতরানু মসজিদে হারামের ইমাম ছিলেন মক্কার মসজিদে হারামের ইমাম ছিলেন নবী সালামের এন্তেকালের আগে না পরে নবী সালামের এন্তেকালের সময় তার বয়স কত দশ বছর দশ বছর বয়সে নবী সালাম এন্তেকাল করছেন তো দশ বছর বয়সে কি উনি ইমামতি করছে তো ইমামতি করছে কখন তখন তো তিনি বালেগ হন নাই দশ বছর বয়সে অনেক পরে গিয়ে আবদুল্লাহ বিন জুবাইর এবং এই আতা যিনি বর্ণনা করতেছেন উনি তার মুসল্লি একজন তাবেই হলেন তার মুসল্লি তাহলে আরো অনেক পরে গিয়ে তিনি ইমামতি করছেন আম্মানা ইবনু জোবায়ের এই মসজিদে হারামের ইমাম আবদুল্লাহ ইবনে জোবায়ের রাজি আল্লাহ তালহু আমিন বলতেন নামাজের মধ্যে ওয়ামান ওয়ারা আহু ওয়ামান ওয়ারা আহু আবদুল্লাহ ইবনে জোবায়ের পিছনে যে সকল মুসল্লিরা থাকতো ওমান মানে তার পিছনের লোকেরা তাহলে মুসল্লিরা মুক্তাদিরা এরাও আমিন বলতেন হাত্তা ইন্নালিল মসজিদে লালাজ্জাতান আতা বলেন যে আবদুল্লাহ ইবনে জোবায়ের আমিন বলা আর তার পিছনে মুসল্লিদের আমিন বলা ইমাম আর মুসল্লিদের আমিনে মসজিদে কি হতো লালাজ্জাতান মসজিদ প্রকম্পিত হইত মসজিদ কেঁপে উঠতো এদের আমিন বলায় কোথায় মসজিদে হারামে মসজিদে হারামে আবদুল্লাহ বিন জোবাইর ইমামতি করতেন আবদুল্লাহ বিন জোবাইরও এমন সশব্দে আমিন বলতেন তার পিছনে মুসল্লিরও এমন সশব্দে আমিন বলতেন যে ইন্নালিল মসজিদে লালাজ্জাতান তখন কি মসজিদে হারাম এখনকার মতো এরকম বিল্ডিং ছিল কিসের ছিল খেজুর পাতার কোনো রকম বেড়া তেড়া দেওয়া বা পাথর দিয়ে তোলা হয়েছে এই রকমের ছিল তো সেই মসজিদ আমিনের আওয়াজে কি কেঁপে উঠত তাহলে এত আস্তে আস্তে বলতেন যে আস্তে আস্তে বলার কারণে মসজিদ কেঁপে উঠত কি বলেন আমরা সবাই যদি একবারে সুফে সুফে নিজেরটা নিজেও শুনবো না এমনভাবে বলবো আমিন তাহলে কি আমাদের সরকার বাড়ি মসজিদ কেঁপে উঠবে তাহলে কেঁপে ওঠে কিভাবে মসজিদ জোরে বললে কেঁপে উঠে তাহলে আবদুল্লাহ ইবনে জোবায়ের রাদি আল্লাহ আনহু তিনি একজন বড় বিশিষ্ট সাহাবি এবং তার পিছনে যারা নামাজ আদায় করতেন এরা কে বড় বড় সাহাবাই কেরাম এবং তাবেইন কেরাম এরা এত জোরে আমিন বলতেন যে মসজিদ কেঁপে উঠত বর্তমানে আমি নিজে কানে শুনেছি অনেক বোখারির ওস্তাদ বলে নিজেকে দাবি করেন যে আমি বোখারি পড়াই তিনি নাকি পুরা বোখারের মধ্যে কোথাও আমিন জোরে বলার হাদিস খুঁজে পান নাই তাই তাকে আমরা বলবো যে এই বোখারির একশো এগারো নম্বর অধ্যায় বাবু জাহারেল ইমাম বিত্তা আমিন এই হাদিসটা আপনি একটু কষ্ট করে দেখে নিন বোখারি পড়াইতে যায় সব পাইছেন এটা যেহেতু পান নাই তা আমরা এটা খুঁজে দিলাম আপনাকে দ্বিতীয় কথা হলো আরেকজন বোখারের ওস্তাদ তিনি বলছেন যে ইমাম জোরে বলার হাদিস আছে কিন্তু মুসল্লি জোরে বলার কোনো হাদিস নেই আচ্ছা এখানে আবদুল্লাহ বিন জোবাইর আমিন বলতেন ওয়ামান ওয়ারাহু তার পিছনে যারা ছিল তো পিছনে এরা কারা তো মুক্তাদির হাদিস পান না কেন মুক্তাদি বলার হাদিস তো এখানেই আছে একসাথেই আছে ইমামেরটা পাইছেন মুক্তাদিরটা পান নাই কেন আমরা ওনাদেরকে বলবো এই যে মুক্তাদিরটা এখানে আছে আপনারা খুঁজলে পাবেন আবার একজন বলছেন যে যারা আমিন জোরে বলে এরা ফেতনাবাজ তাহলে আবদুল্লাহ ইবনে জোবাইয়ের সবচেয়ে বড় ফেতনাবাজ নাউজুবিল্লাহ আবদুল্লাহ বিন জুবাইরের পিছনে যারা ছিলেন সাহাবাই কেরাম তাবিন ইকরাম তারাও ফেতনাবাজ নাউজুবিল্লাহ যদি আমিন সশব্দে বলার দ্বারা কেউ ফেতনাবাজ হয় তাহলে নবী সাল্লাহ ইসলাম নাউজুবিল্লাহ এটা আমরা মুখে উচ্চারণ করতে চাই না নবী সাল্লাম জোরে বলছেন বলেই তো আবদুল্লাহ বিন জোবাইরারা সাহাবিরা জোরে বলছেন তারা কি নবী সালামকে না দেখলে বলছেন আচ্ছা কেউ কেউ বলেন যে নবী সাল্লাম মাঝে মাঝে জোরে বলছেন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য সশব্দে বলছেন আচ্ছা ঠিক আছে শিক্ষা দেওয়া তো নবী সালাম জীবিত থাকাকালীন শেষ তো নবী সালামের পরে তো আর শিক্ষা দেওয়ার জন্য জোরে বলার দরকার নেই তা আবদুল্লাহ ইবনে জোবায়ের এবং এই মুসল্লিরা তারা কাদেরকে শিক্ষা দেওয়ার জন্য জোরে বলতেন মসজিদ কাফায় ফেলতেন হ্যাঁ সুতরাং এই সব প্রশ্নের জবাব এই হাদিসের মধ্যে আছে وكان أبو هريرة رضي الله تعالى ينادي الإمام لا تفتني بآمين আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ইন্তেকালের পরে মসজিদে নববীতে যিনি ইমামতি করতেন তাকে ইমাম সাহেবকে ডেকে ডেকে বলতেন লা বি আমিন খবরদার আমাকে আমিন বলার সময় না দিয়ে আমারকে আমিন থেকে মাহরুম করিয়েন না ইমাম সাহেবকে বলতেন আমাকে আমিন থেকে মাহরুম করবেন না লা তাফুতনি মানে আমার আমিন বলা যাতে ছুটে না যায় এই এটার কথা বুঝছেন এই কথাটা হ্যাঁ মানে আপনি আমিন বলার অলাদ্দিন বলার পরে আপনি যখন আমিন বলবেন আপনার আমিনের সাথে যাতে আমার আমিনটা মিলে কারণ এটা না মিললে কাজ হবে না একজন আগে বললেন একজন পরে বললেন তাইলে হবে না কিন্তু নবিসাম এখানে হাদিস বলছেন বলছেন ইজা আম্মান ইমাম যখন ইমাম আমিন বলে তোমরাও আমিন বলো মানে তোমরা দেরি করা যাবে না ইমামের সাথে সাথে ফা আমিনু আরবি ভাষা ফা এবং সুম্মা দুটার অর্থ হলো অতপর কিন্তু ফাজ এখানে ব্যবহার হবে তার অর্থ হলো তাড়াতাড়ি আর সোম্মা হলে একটু পরে তো এখানে বলছে ইজা আম্মান আল ইমাম ফা আমিনু যখন ইমাম আমিন বলবে তোমরাও আমিন বলো তাহলে আমিন বলার ক্ষেত্রে দেরি করা যাবে না তা আবু হরারা এর জন্য বলতেছেন যে যে আপনি যখন আমিন বলবেন আমরাও যাতে একসাথে বলতে পারি আমিন থেকে আমাকে মাহরুম করবেন না ইমাম ওয়াকাল নাফে নাফে হলেন আবদুল্লাহ বিন ওমরের ছাত্র বড় ছাত্র তাবে ইবনে লা বলেন যে ইবনে লা ইবনে জীবনে কোনোদিন আমিন বলা ছাড়েন নাই পরিত্যাগ করেন নাই ওয়া এবং তিনি সবসময় আমাদেরকে আমিন বলতে উৎসাহিত করতেন এবং এই আমিন বলার উপকারিতা সম্পর্কে আবদুল্লাহ বিন ওমরের কাছে আমরা অনেক কিছু শুনেছি অনেক ফায়দা অনেক ফজিলত আমরা শুনেছি এরপরে ইমাম বুখারি ওই হাদিসটা এনেছেন যেটা ইজা আম্মাল আল ইমাম ফা আমিনু যখন ইমাম আমিন বলে তখন তোমরাও আমিন বলো ফা ইন্নাহু মানওয়া ফাকাত আমিনুহু যখন তোমাদের ইমাম ইমাম এবং তোমাদের আমিন যখন মিলিত হয়ে যাবে তা আমিন আল মালাইকা তখন ফেরেশতারাও আমিন বলে সুবহান ফেরেশতাদের আমিন ইমামের আমিন মুসল্লির আমিন গোফের আলাহু মা তাকাদ্দামা মিন জামবিহি আল্লাহ পাক অতীতের সকল গুনাহ তোমাদের মাফ করে দেন وقال ابن شهاب وكان رسول الله صلى الله عليه وسلم يقول آمين ইবন শিহাব জহুরি বলেন আল্লাহ রসুল সাল্লাম আমিন সব সময় বলতেন এটা হলো এই অধ্যায়ের হাদিস আচ্ছা, এখানে আসতে আমিন আমিন শব্দের অর্থ কি আমিন শব্দের অর্থ হলো আল্লাহ এই আল্লাহ কবুল কর এটা হলো আমিনের অর্থ আচ্ছা এখানে বলা হয়েছে ইন্নালিল মসজিদে লালাজ্জাতান আবদুল্লাহ বিন জোবায়ের এবং মুসল্লিরা যে আমিন বলতেন এই আমিনে মসজিদ কি হতো লালাজ্জা লাজ্জা লাজ্জা শব্দটা ব্যবহার করা হয়েছে লাজ্জা শব্দের অর্থ কি লাজ্জা শব্দের অর্থ হলো ইমাম ইবনে হাজর আজকালানি ব্যাখ্যা করেছেন যে লাজ্জাতান শব্দের অর্থ হলো আসাউতুল মোরতাফে মানে অসু আওয়াজ অসু আওয়াজটাকে আরবি ভাষায় বলা হয় লাজ্জাতান আচ্ছা, এরপরে ইমাম ইবনে হাজার আসকালানি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আরও কিছু হাদিস এর সাথে নিয়ে এসেছেন ব্যাখ্যার মধ্যে নিয়ে এসেছেন দুইশো আঠাশ তিনশো আঠাশ পৃষ্ঠা তিনশো ছাব্বিশ পঁচিশ থেকে শুরু আর এটা হলো দ্বিতীয় খণ্ড দ্বিতীয় খণ্ডের তিনশো পঁচিশ থেকে এই বিষয়ে আলোচনা শুরু তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাতাশ আচ্ছা তিনশো সাতাশ পৃষ্ঠায় তিনি একটা হাদিস এনেছেন ওয়াকান রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইজা কলাওয়ালা দলিন জাহারাবি আমিন আল্লাহ রসুল সাল্লাম যখন ওয়ালা দলিন বলতেন জাহারাবি আমিন তখন তিনি সশব্দে আমিন বলতেন আচ্ছা আরেকটি হাদিস এখানে এনেছেন কানাইদা ফারাগা মিন কারাআতে উম্মুল কোরআন রাফা সাওতাহু ওয়া ক্বালা আমিন নবী সাল্লাল্লাহু যখন উম্মুল কোরআন তেলাওয়াত শেষ করতেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সশব্দে অনেক জোরে আওয়াজ করে বলতেন আমিন এই হাদিসটা আছে সহি ইবনে হিব্বান তারপরে জোবাইদি মোসনাদে আজ জোবাইদি এই হাদিসের গ্রন্থগুলোর মধ্যে আছে আচ্ছা আরেকটি হাদিস এসেছে আবু দাউদের মধ্যে হাত্তা ইয়াসমা আমাইয়ালিহি মিনাস সাফিল এমনভাবে আমিন বলতেন যে প্রথম সারির মুসল্লিরা প্রথম কাতারের মুসল্লিরা শুনতে পেতেন কারণ তখন তো মাইক ছিল না সাউন্ড বক্স ছিল না নবী যে আমিনটা বলতেন এটা প্রথম কাতারের সাহাবিরা শুনতে পেতেন আচ্ছা এই হাদিসের বর্ণনাকারী হলেন ওয়াইল ইবনে হজর রাদি আল্লাহ তো ইমাম ইবনে হাজার আসকালানি এখানে একটা জবাব দিচ্ছেন কেউ কেউ বলেন যে নবী সালাম প্রথম দিকে জোরে আমিন বলতেন শেষ দিকে আর জোরে আমিন বলতেন না এই কথা শুনছেন আপনারা হ্যাঁ তো এইটার জবাব আমরা না দিয়ে ইবনে হাজার আসকালানির থেকে শুনি তিনি কি জবাব দিয়েছেন এটার ব্যাপারে তিনি বলতেছেন ওয়াফিহে রাদ্দুন আলামান আওমা ইলান নাসক এই হাদিসগুলা ওই যারা বলে থাকেন যে এটা নসক হয়ে গেছে তাদের ব্যাপারে এটা এই হাদিসগুলো জবাব নসক হয়ে গেছে মানে কি রহিত হয়ে গেছে যেন বিশ্বাস প্রথম দিকে জোরে বলতেন পরে আর জোরে বলতাম না পরে এটা রহিত হয়ে গেছে যারা এই কথা বলে থাকেন এই হাদিসগুলো তাদের জবাব জবাব হলো কেমনে জবাব হলো ইন্নামা কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইবতিদাইল ইসলাম যারা বলে থাকে নবী সাল্লাল্লাহু আমিন সশব্দে বলতেন ইসলামের প্রথম যুগে লিউআল্লিমাহুম সাহাবিদেরকে জিজ্ঞাসা তালিম দেওয়ার জন্য শিখানোর জন্য তাদের জবাব হলো ওয়াইল ইবনে হজর যিনি এই হাদিস বর্ণনা করেছেন তিনি ইসলাম গ্রহণ করেছেন নবী সালামের একেবারে শেষ অবস্থায় এই সব শেষ যে যেই সাহাবি হাদিসটি বর্ণনা করছেন আবদুল্লাহ ওয়াইল ইবনে হজর রাদি আল্লাহ তিনি ইসলাম গ্রহণ করছেন একেবারে নবী সালামের শেষ দিকে তিনি যাতে নিজে কানে নবী সালামের জোরে বলা শুনছেন তাহলে আবার কি আর বলতে পারবেন যে নবী সালাম শেষ দিকে বলেন নাই প্রথম দিকে বলছেন শেষ দিকে বলেন নাই তো শেষ দিকে যিনি ইসলাম গ্রহণ করলো তিনি নিজে শুনছেন যে নবী সালাম জোরে বলছেন সশব্দে বলছেন তাই এই জন্য ইবনে হাজার আজকালানি বলতেছেন যে যারা ওই কথা বলে তাদের জবাব যে ওয়াইল বিন হজর শেষ দিকে ইসলাম গ্রহণ করেও তিনি নিজে কানা নবিসাম থেকে শুনেছেন যে নবিসাম সশব্দে বলছেন এরপরে এখানে একশো তেরো নম্বর অধ্যায় হলো বাবু জাহারের মামুম বিদ্যা আমিন যে মুক্তাদির আমিন সশব্দে বলার অধ্যায় এখান থেকে আমরা যে বিষয়টি আলোচনা করব এখানে একটা হাদিস ব্যাখ্যার মধ্যে ইমাম ইবনে হাজার আজকালা নিয়ে এনেছেন হাদিসটি হল রাওয়াল বাইহাকি ইমাম বাইহাকি এই হাদিসটি বর্ণনা করেছেন আন আতা মহল্লা কল আদ্রাক্ত মিন আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আতা বলেন যে আমরা যখন সলাত আদায় করতাম তখন দুইশতের মতো সাহাবিকে আমরা এই মসজিদে মুসল্লি হিসাবে পেয়েছি কত মুসল্লি পাইছি দুইশো মুসল্লি এই কথাটা বলতেছেন কে আতা রাহমাউল্লাহ তিনি হলেন তাবেই তিনি বলতেছেন যে আমরা এই মসজিদে দুই শত সাহাবিকে পেয়েছি আমাদের সাথে তারা সলাত আদায় করতেন বড় বড় সাহাবি যারা মুক্কাতে থাকতেন এরকম সাহাবিরা এই দুশো সাহাবি ইজা কলাল ইমাম দলিন রাজ্জাতান বি আমিন তিনি বলেন যে এই দুইশত সাহাবিকে আমরা দেখেছি ইমাম যখন ওয়ালাদ্দিন বলতেন তারা মসজিদ কাফিয়ে মসজিদ কাফাই জোরে আমিন বলতে আমি নিজে কানে শুনেছি সোহান দুইশো সাহাবি থেকে তিনি শুনছেন এই আতা রাহেমহল্লা তাহলে দুইশত সাহাবি দুইশো সাহাবির কথা এই জন্য বলছেন যে তখন তো অনেক সাহাবি জীবিত ছিলেন না বা অনেক সাহাবি বিভিন্ন এলাকা থাকতেন কেউ মদিনা থাকতেন কেউ কুকা থাকতেন কেউ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকা থাকতেন তো মক্কাতে যারা বসবাস করতেন এরকম দুইশত সাহাবি ছিলেন এই দুইশো সাহাবিকেই দেখেছেন যে তারা সশব্দে মসজিদে কম্পন সৃষ্টি করে তারা দুইশো সাহাবি আমিন জোরে বলতেন তাহলে এই দুইশো সাহাবি কি নবিসামের শেষ অবস্থা দেখেন নাই একজনও দেখে নাই নবিসামকে তাহলে এই দুইশো সাহাবি যখন সশব্দে আমিন বলতেন তখন যদি নবিসাম শেষ দিকে না বলতেন তো এই দুইশো সাহাবির কেউ বলতো না খবরদার তোমরা বলিও না আল্লাহ রসুল নিষেধ করছেন শেষ দিকে বলা যাবে না এরকম তো একজন সাহাবিও তাদেরকে নিষেধ করেন এবং আলহামদুলিল্লাহ সেই চোদ্দশো বছর ধরে এই মক্কার মসজিদে হারামে সশব্দে আমিন এখনো চলতেছে তাহলে এই চোদ্দশো বছরে মক্কার মসজিদে হারামে কি কোনো ইমাম কোনো মহাদ্দেশ কোনো ফকি কোনো মুফাসির কেউ কি আসলেন না যে যারা এই আমিন যে মানসুখ হয়ে গেছে এই বিষয়টা জানতেন না জানতেন এরকম কোনো ইমাম কি আসলো না আচ্ছা যারা আমরা এই দেশে এখন বলি যে আমিন সহ শব্দ বললে ফেতনা তৈরি হচ্ছে তারা তাদেরকে আমরা গালিগালাজ করতেছি খারাপ বলতেছি তো তারা একটু কষ্ট করে মক্কায় চলে গেলে মসজিদে হারাবে ওই ইমাম সাহেবদের সাথে বসলেই তো হয় যে আমরা বাংলাদেশের বিশাল বিশাল মুফতি আমরা আমরা একটু আপনাদের সাথে বসতে চাই যে আপনারা আল্লাহর ঘরের মতো জায়গায় আপনারা ভুল করতেছেন কেন তাদেরকে এটা সংশোধন করে দিলে হয় না আমরা এখানে সাধারণ মানুষের এত গালিগালাজ না করি ওখানে চলে গেলেই তো হয় আসল জায়গায় যদি আপনি লাইন বন্ধ করে দেন আপনি মেন সুইচ বন্ধ করে দিলেই তো অটোমেটিক সব বন্ধ হয়ে যাবে তা আপনি খামাখা ফ্যান এটারে যদি লাঠি দিয়ে বাড়িতে থাকেন বন্ধ হবে না ফ্যান এটা এটা তো যত বাড়ি দিবেন আপনার ক্ষতি হবে এইটারে আপনি সুইচ গোড়ায় বন্ধ করে দেন তাহলে এটা অটোমেটিক এখানে বন্ধ হয়ে যাবে কিন্তু এটারে যদি আপনি লাঠি দিয়ে ধরে রাখেন বা লাইট এটারে বন্ধ করার জন্য লাঠি দিয়ে বাড়িতে থাকেন তো ক্ষতি হবে আপনার এটা ওইটা সুইচ বন্ধ করলে ক্ষতি নেই তা আপনারা সুইচের কাছে চলে যান না মদিনায় চলে যান মসজিদে নবীতে মদিনা ইউনিভার্সিটিতে চলে যান গিয়ে বলেন যে আমরা বাংলাদেশের বিশাল বিশাল মুফতি আপনারা তো এলম কালাম কিচ্ছু নাই এলম কালাম নাই ঠিক আছে কিন্তু আপনারা মক্কা মদিনার মতো জায়গাকে কেন ফেতনার জায়গা বানাইছেন এখানে আপনারা কেন জোরে আমিন বলেন জোরে আমিন বলার কোনো হাদিস নাই তো ওখানে যাই তো কাউকে বলতে আমরা দেখি না এজন্য আমরা তাদেরকে অনুরোধ করব যে আপনারা মানুষের মধ্যে এগুলা না বলে মুসল্লিদেরকে ওখানে চলে যান ওখানে মসজিদে হারামের সলাপ প্রতি এখন লাইভ দেখানো হয় সরাসরি দেখানো হয় সারা পৃথিবীতে মসজিদে হারামের গুলো দেখেন ইমাম সাহেবরা আমিন সশব্দ বলতেছে নাকি নিঃশব্দে বলতেছে প্রত্যেক ইমাম মসজিদে হারামের মসজিদে নববীর ইমামগণ সশব্দে আমিন বলতেছেন আমরা প্রতিদিন নিয়মিত দেখতেছি তাহলে এই ইমামরা কি ভুল করতেছেন সবাই আর যদি ভুল করেন আমরা সংশোধন করে দিই যেহেতু আমরা তাদের ভুল ধরতে পারতেছি ওই দিন একজন আমি বাসে যাইতেছি বাসের মধ্যে আমাকে বলতেছে যে যে বাংলাদেশের একজন এই কারি তিনি মক্কায় হজে গেছেন হজের মক্কার মসজিদে হারামের ইমাম কেরাতে ভুল করছে উনি ধরাই দিছেন তা আমি বললাম যে আচ্ছা শোনেন এই কত সালে কত তারিখে ওই ইমাম সাহেবের নাম কি এটা সহ আমাকে একটু জানাইবেন যে বাংলাদেশের কারি সাহেবে মক্কার মসজিদে হারামের ইমামের ক্যারাত সই হয় নাই ওই ক্যারাত সংশোধন করে দিছে এটা কত সালে কত তারিখে কোন ইমাম ওনার নাম কি আমি একটু ওনার সাথে যোগাযোগ করবো হ্যাঁ, আপনি কয় না এটা তো আমাদের ওস্তাদারা বলছে ওস্তাদদের কাছে শুনছে ওস্তাদারা বলছে তো যে ওস্তাদ বলছে ওই ওস্তাদারে যাই আপনি জিজ্ঞাসা করবেন যে কত কত সালে তারপরে কয় তারিখে কোন ইমাম তিনি কোন ওয়াক্তের নামাজে যে মুখার ইমাম কেরাত পড়ছে ভুল পড়ছে বাংলাদেশের কারি সাহেবে যায় ধরাই দিছে কি মিথ্যা দা মিথ্যা কথা ওস্তাদ বলছে আর ছাত্র প্রচার করতেছে যে যাই হোক আমরা যেটা বলতেছিলাম সেটা হলো যে এই দুইশত সাহাবি আল্লাহ আকবর একজন সাহাবির পায়ের ধুলা সমান সারা পৃথিবীর সকল আলে মোলামা সবাই একত্রিত করলে একজন সাহাবির পায়ের ধুলার সমানও হবে না তো সেই দুইশত সাহাবি যদি জোরে আমিন বলে আপনার এর থেকে বড় দলিল আর দরকার কি একজন বললেও তো হয় সেখানে আতার রহমহুল্লাহ বলতেছেন দুশো সাহাবি বলতেন তাহলে দুইশো সাহাবি যে আমল করতেন দুশো সাহাবিকে ভুল আমল করতেন তো দুইশো সাহাবির ওই আমল যদি আজকের যুগে করে কেউ তো তাকে আপনি মসজিদ থেকে বের করে দিবেন কেন তাকে ফেতনাবাজ বলবেন কেন তাকে গালিগালাজ করবেন কেন এই পাথর বাড়ি কি আপনার কাছে নাই আপনি নিজে বোখারি খতম দিতেছেন মানুষ থেকে টাকা খাইতেছেন বোখারির খতম দিয়ে আমাদের দেশে বোখারের খতম হয় এটা জানেন মানুষ বিপদ আপদ পড়লে কোরআন খতম হয় আবার বোখারের খতম হয় বোখারির খতম করে টাকা নিয়ে খাইতে পারতেছেন তো সেই বোখারির মধ্যেই তো এগুলো আছে হ্যাঁ, এই জন্য আমরা অনুরোধ করব যে এই পাথর বাড়ি একটু কষ্ট করে দেখে নেবেন এখানে সব কিছু আছে এরপরে আসে আমরা এই আমিনের ব্যাপারে আরেকটু আলোচনা করে আমরা শেষ করে দিব এটা এখানে এটা আমার সংকলিত এই বিভিন্ন আমিনের ব্যাপারে যতগুলো হাদিস আছে মোটামুটি আমরা চেষ্টা করেছি এখানে সবগুলো নিয়ে আসার জন্য আমি এখান থেকে সবগুলো আলোচনা করব না যেটা আমাদের কয়েকটা পয়েন্ট দরকার ওইগুলাই আলোচনা করবো ইনশাল্লাহ এখানে আমাদের দেশে সকল মাদ্রাসায় একটি ফিখের কিতাব পাঠ্যসূচি আছে একটা ফিখের কিতাব ওই কিতাবের নাম হলো সরহে বেকায়া নাম শুনছেন সরহে বেকায়া এটা আলিয়া মাদ্রাসায় পাঠ্য আছে কমি মাদ্রাসায় পাঠ্য আছে যত রকমের মাদ্রাসা আছে সব মাদ্রাসায় আছে এই বেকায়া এটা হানাফি মাঝহাবের একেবারে তথ্য সমৃদ্ধ মানে হানাফি মাজাবের মূল কিতাবগুলার মধ্য থেকে একটা কিতাব এটার নাম সরহে বেকায়া এটা দুইটা কিতাব একটা হলো আল বেকায়া ওই আল বেকায়ার ব্যাখ্যা হলো সারহুল বেকায়া এই জন্য এটার নাম হলো সরহে বেকায়া মানে বেকায়া একটা কিতাব ওইটার ব্যাখ্যা হলো সরহে বেকায়া এই সরে বেকায়ার আবার ব্যাখ্যা করেছেন আমাদের দেশের দুজন বড় বড় আলেম একজন আলেমের নাম হলো ফাজালে দেওবন মোহাম্মদ গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী তিনি তার নামের সাথে এইভাবে লিখেছেন যে ফাজেলে দেওবন মানে দেওবন্দের উনি বড় ধরনের আলেম দেওবন্দের থেকে উনি বড় ধরনের রেজাল্ট করে এসেছেন গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী আরেকজন হইলেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব ছিলেন মাওলানা ওবায়দুল হক রাহেমাউল্লাহ এই দুজন আলেম মিলে ওই সরে বেকায়ার ব্যাখ্যা লিখেছেন উর্দু ভাষায় ব্যাখ্যা লিখেছেন এটা আমার কাছে আছে কিতাবগুলো উর্দুতে ব্যাখ্যা করা তো এটার প্রথম খণ্ড ব্যাখ্যা করছেন এই গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী আর দ্বিতীয় খণ্ড ব্যাখ্যা করেছেন ওই ওবায়দুল হক সাহেব রাহমাউল্লাহ প্রথম খণ্ডের একশো চুয়াত্তর পৃষ্ঠা সরে বেকায়ার এখানে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী ব্যাখ্যার মধ্যে লিখেছেন আলবাত্তা বাজ রাওয়াজত মে জেহের শিখ কাহানা বিহি সাবেত হে আপনারা তো তো জানেন হ্যাঁ জানেন না কে বলছে এটা বুঝেন না এখানে কি বলছে আপনারা তো আগে পাকিস্তানি ছিলেন না এখন না বাঙালি হয়েছেন তো এখানে বলা হচ্ছে আলবাত্তা বাজ রাওয়ায়ত মে বাজ রवायत মে মানে কি কিছু কিছু রवायते जहर से जहर से কাহানা জেহেরি কাহানা জেহেরি মানে সশব্দে আমিন বলা সশব্দে বলা জেহেরি ভাবে বলা সাবেত হে সাবেত হে মানে কি প্রতিষ্ঠিত আছে যে কিছু কিছু রাওয়ায়তে আমিন জোরে বলার বিষয়ে সাবেত আছে দলিল আছে তো এখন এই ফাজেলে দেওবন তিনি বলতেছেন যে আমিন জোরে বলা জেহের সে কাহানা বিহি সাবেত হে তো যদি সাবেত থাকে তো আমরা যারা ফাজেলে দেওবন্দের ছোট্ট ছোট্ট আছি তারা কেন বলি যে নাই যিনি ফাজেলে দেওবন তিনি বলতেছেন যে বাজ রাওয়ায়ত মে জেহের সে কাহানা বিহি সাবেত হে এটা সাবেত আছে কিছু কিছু রাওয়ায়তে তা আমি বলতে পারি যে কিছু কিছু রাওয়ায়তে আছে আমরা মানতেছি না সেটা ভিন্ন কথা আমরা আমল করতেছি না কিন্তু কিছু রাওয়ায়ত যে আছে এটা অস্বীকার করতেছি কেন কি আমার কথা বুঝতে পারছেন যিনি ফাজেলে দেওবন তিনি বলতেছেন তিনি যে সে আলেম হলে কি তিনি সরে বেকায়ার ব্যাখ্যা লিখছেন নিশ্চয় বড় আলেম এবং তিনি ফাজালে দৌবন তিনি বলতেছেন যে বাজ রেওয়ায়ত মে কিছু কিছু রেওয়ায়তে যে জেহের সে কাহানাবিহি সাবেত তিনি স্বীকার করেছেন যে এখানে কিছু কিছু রেওয়ায়তে আমিন জোরে বলার দলিলও আছে আচ্ছা এবার আসি আমরা যে সকল ওলামায় কেরাম ওলামায় হজরত বলেন যে আমিন জোরে বলা যাবে না তাদের একটা বড় দলিল হলো তিরমিজির হাদিস তিরমিজির এই হাদিসটির মধ্যে এসেছে মানে একসাথে দুইটা হাদিস এসেছে একটা হাদিসের মধ্যে এসেছে যে নবী সাল্লাম যখন ওয়ালাদ্দিন বলতেন আমিন এই আমিন বলার সময় নবী আওয়াজটা উঁচু হয়ে যেত প্রসারিত হয়ে যেত মানে আওয়াজ জোরে হইতো আবার এর পরেই ইমাম তিরমিজি আরেকটা হাদিস এনেছেন সেখানে তিনি বলছেন যে ওয়া খাফা দাবিহা সাউতাহু ওই হাদিসের মধ্যে আসছে যে নবী সাল্লা সাল্লাম যখন কারাত পড়তেন তখন যেই শব্দে সুরা আল ফাতেহা পড়তেন আমিন বলার সময় আওয়াজটা কমে যেত একসাথে দুইটা হাদিস আসছে একটা হাদিস হলো আওয়াজটা বেড়ে যেত উঁচু হয়ে যেত আরেকটা হাদিস আসছে যে আমিন বলার সময় আওয়াজটা কমে যেত নিচু হয়ে যেত দুইটা হাদিসে আসছে তিরমিজি দেখেন মহাদিসাম কত ইনসাফ কায়েম করতেন ওই যে গরিবুল্লাহ মাসরুর ইসলামাবাদী উনি দেওবন্দের আলেম কিন্তু উনি ইনসাফ কায়েম করেছেন তিনি বলছেন যে জোরে বলা হাদিসও আছে কিন্তু আমাদের এখন ফাজালে দেওবন যারা দাবি করে যারা বড় বড় মুফতি দাবি করে যে ফকি সমগ্র মিল্লাতের ফকি যারা দাবি করে তারা বলে যে নাই হাদিস এই ব্যাপারে কোনো হাদিসে নাই হ্যাঁ। আচ্ছা দেখেন ইমাম তিরমিজি রাহমাহুল্লার মতো মহাদ্দিস তিনি একসাথে দুইটা হাদিসে এনেছেন তিনি সশব্দে বলার বলতেন তিনি নিজে ইমাম তিরমিজি সশব্দে আমিন বলতেন কিন্তু তিনি সুপে বলার হাদিস নিঃশব্দে বলার হাদিসও তিনি এনেছেন তিনি ওটা লুকান নাই এলেম লুকান নাই হাদিস লুকান নাই নবী হাদিসকে তিনি লুকানোর চেষ্টা করেন নাই দুটাই এনেছেন আনার পরে ইমাম তিরমিজি বলেন এই শেষের হাদিসটা যেটা খাফাদা বিহা সাউতা মানে আসতে বলতেন এই হাদিসটা আনার পরে ইমাম তিরমিজি বলছেন এটা এই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বোখারি আছে অনেকে আবার এখন বলে এখন বোখারি নাকি কয়েক রকমের বাইরেছে সব বোখারি বিশ্বাস করা যাবে না তো ইসলামিক ফাউন্ডেশনের তো বিশ্বাস করা যাবে কি বলেন সেটাও যদি বিশ্বাস করা না যায় তাহলে তো আর দুনিয়াতে কিছু করার নাই তো এই জন্য ইসলামিক ফাউন্ডেশনের যে বোখারি এই তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদ করা যে তিরমিজি এই তিরমিজির দ্বিতীয় খণ্ড অনুচ্ছেদ বাহাত্তর খণ্ড না তিরমিজির খণ্ড এক অনুচ্ছেদ বাহাত্তর খ্রিস্টা দুশো অষ্টআশি ইসলামিক ফাউন্ডেশনেরটা এখানে ইমাম তিরমিজি বলতেছেন আমি মোহাম্মদকে বলতে শুনেছি মোহাম্মদকে ইমাম বুখারি তার ওস্তাদ ইমাম বুখারির শিক্ষক তিরমিজির শিক্ষক যে আমি আমার ওস্তাদকে বলতে শুনেছি এই বিষয়ে যে দুটি হাদিস এসেছে একটা হলো শোবার হাদিস আর একটা হলো সুফিয়ানের হাদিস শোবার হাদিস হলো খাফাদা বিহা সাউতাহু আস্তে বলার হাদিস আর সুফিয়ানের হাদিস হলো রাফা বিহা সাউতাহু নবিসামের আওয়াজ বেড়ে যেত নবিসামের আওয়াজ কমে যেত একটা শোবার হাদিস একটা সুফিয়ানের হাদিস তো ইমাম তিরমিজি বলতেছেন আমার ওস্তাদের কাছে এই দুইটা হাদিসের ব্যাপারে আমি জিজ্ঞাসা করেছিলাম তো ওস্তাদ বোখারি আমাকে বলছেন যে ওই সবার যে হাদিস আসতে বলার যে হাদিস সেটার তুলনায় সুফিয়ানের হাদিসটা বেশি সহি তাহলে হাদিস বেশি সহি আর কম সহি এটা ইমাম বোখারি বুঝে না আমরা বেশি বুঝি হ্যাঁ ইমাম বোখারি বেশি বুঝে না বাংলাদেশের বোখারিরা বেশি বুঝি হ্যাঁ ইমাম বুখারি হলেন আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের আমিরুল মুমিনিন এই দুনিয়াতে সর্বপ্রথম সহি হাদিসের কিতাবের জন্ম দিছেন ইমাম বুখারি সহি হাদিস কাকে বলে কত প্রকার কি কি এটার এই পৃথিবীতে মানে গবেষক হিসাবে সর্বপ্রথম যিনি সহি গ্রন্থ লিখছেন তিনি হলেন ইমাম বুখারি তিনি সহি বেশি বুঝেন না আমি আপনি সহি বেশি বুঝি তো সেই ইমাম বুখারি বলতেছেন যে একসাথে যে দুইটা হাদিস আস্তে বলার আর জোরে বলার আস্তে বলারটার তুলনায় জোরে বলার হাদিসটা বেশি সহি কারণ কি ইমাম বুখারি ব্যাখ্যাও করছেন কেন এটা বেশি সহি তিনি বলছেন যে শোভা যে হাদিসটা বর্ণনা করছেন এখানে তিনটা জায়গায় শোভা ভুল করছেন ইমাম বোখারি বলছেন এটা আমি বলতেছি না যে উনি ভুল করছেন এটা বলছে ইমাম বোহারি ইমাম বোখারি বলতেছেন যে আস্তে বলার যে হাদিসটা আসছে এখানে এই শোবা তিনি তিন জায়গায় ভুল করছেন তিন জায়গায় কোথায় কোথায় ভুল করছেন এক নম্বর ভুল হইল হাদিসে তিনি বলছেন আন হজর আবিল আনবাস অথচ এটা হবে হজর ইবনুল আনবাস মানে তিনি একজন রাবির বর্ণনাকারীর নাম বর্ণনা করতে গিয়ে বলছেন যে হজর আবুল আনবাস তো ইমাম বুখারি বলছে আবুল আনবাস বলতে পৃথিবীতে কোনো রাবি নাই কোনো বর্ণনাকারী নাই তার নাম হলো হজর ইবনুল আনবাস মানে আনবাসের ছেলে হজর তো ইবনুর জায়গায় উনি আবু বলছে ছেলের জায়গায় বাবা হয়ে গেছে হ্যাঁ তো উনি বলছেন যে যে আবিল আনবাস হবে না এই নামে পৃথিবীতে কোনো বর্ণনাকারী মহাদ্দেশ ছিল না এটা হবে ইবনুল আনবাস এটাই উনি একটা ভুল করছে দ্বিতীয় ভুল করছে যে তিনি এখানে আল আলকামার নাম বাড়িয়ে বলছেন অথচ তিনি হাদিসের রাবি নন মানে এখানে সনদ হবে আন হজর ইবনুল আনবাস আন ওয়াইল ইবনে হজর মানে হুজর বিন আম্বাস হাদিসটি বর্ণনা করেছেন ওয়াইল বিন হুজর থেকে কিন্তু উনি এখানে বলছেন যে হজর বিন আম্বাস আলকামা থেকে আলকামা ওয়াইল বিন হজর থেকে তো ইমাম বুখারি বলতেছেন যে এখানে আলকামা হাদিসের রাবি হবে না এটা উনি ভুল করছেন তিন নম্বর ভুল করছেন যে এখানে হবে মাদ্দা বিহা সাউতাহু তিনি ভুল করে বলছেন ওয়া খাফাদা বিহা সাউতাহু মাদ্দার জায়গায় তিনি খাফাদা বলছেন মানে জোরে বলা মানে আস্তে বলা ইমাম বুখারি বলতেছে উনি এই বাক্যটার মধ্যে ভুল করে ফেলছে এখানে হবে বিহা জোরে বলা উনি বলে ফেলছে বিহা মানে এই ভুল ধরছেন কে ইমাম বুখারি হলেন হাদিসের ডাক্তার বড় বিশেষজ্ঞ ডাক্তার ওই রোগ ধরার জন্য উনি রোগের দিকে তাকালে বুঝতে পারতেন এটার মধ্যে কি রোগ আছে উনি হাদিস শোনা মাত্র ইমাম বুখারি বলে দিতে পারতেন এটার মধ্যে কয়টা রোগ আছে ক্যান্সার আছে ওইটা আছে এটা আছে নাম শুনলে উনি ইমাম বুখারি বলে দিতে পারতেন যে এটার এই রোগ হয়েছে এই রোগ হয়েছে এই রোগ হয়েছে সব বলে দিতেন ইমাম বুখারি রাহমাউ এই দেখেন এই ডাক্তার এখানে ধরে ফেলছেন যে এই আসতে বলার হাদিসের মধ্যে তিনটা দোষ আছে তিনটা রোগ আছে বড় বড় এবং রোগও বলে দিচ্ছেন এবং এই এটা বলছেন বর্ণনা করছেন কে ইমাম বুখারি যে কথা বলছেন আমরা পাইলাম কোথায় তার ছাত্র বলছেন তিরমিজি এবং তিরমিজিও যেমন উস্তাদ তেমন ছাত্র দুইজনে জামে জামে গ্রন্থ লিখেছেন এবং ইমাম তিরমিজি বলছে এটা পাইলাম কোথায় হ্যাঁ ইসলামিক ফাউন্ডেশনের তিরমিজির মধ্যে পাইছি আবার বলিয়েন না যে আমরা পাইছি আমরা পাইলে তো আমরা বানাইতে না আবার বাড়াই কমাই ফেলতে পারি এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে সরকার কর্তৃক তিরমিজির অনুবাদ করা সেখানে এই এই অনুবাদটা আছে এক নম্বর খণ্ডের বাহাত্তর নম্বর অনুচ্ছেদের দুশো অষ্টআশি নম্বর পৃষ্ঠায় তাহলে যারা বলেন যে এই হাদিসটা দিয়ে দলিল পেশ করেন তাদেরকে আমরা অনুরোধ করব যে এই জিনিসটা দেখেন যে তিনটা ভুল আছে যেই হাদিসে তিনটা ভুল আছে তা আমি সেই হাদিস নিয়ে এত শক্ত অবস্থানে যাব কেন তার থেকে আরেকটা হাদিস পাইতেছি যেটার মধ্যে একটা বলো নাই এখন যারা আসতে বলার পক্ষে তারা তো ওইটার মধ্যে ভুল থাকলে বলতো যে আরে মিয়া এটার মধ্যে তিনটা আছে তোমার ওইটার মধ্যে পাঁচটা ভুল আছে বলতো না কিন্তু তারা কেউ বলতে পারে না যে ওইটার মধ্যে একটা ভুল আছে ইমাম বোখারি ইমাম তিরমিজি দুইজনেই বলে দিচ্ছেন যে এটার মধ্যে তিনটা ভুল আছে তো যেই হাদিসে তিনটা ভুল আছে সেই হাদিস নিয়ে কেন আমি এত বাহাদুরি করা আচ্ছা এরপরে আসি আমরা ওই যে আগে যেটা বলছি যে কেউ কেউ বলে থাকেন যে ইমাম জোরে বলার হাদিস আছে মুক্তাদি জোরে বলার হাদিস নাই তাদের জন্য আরেকটা দলিল বাইহাকির দ্বিতীয় খণ্ড উনষাট নম্বর পৃষ্ঠা হাদিসটি নাফে রাহমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আন ইবনে ওমর রাদি আল্লাহ এটা হাদিস নয় এটা হলো আসার আসার মানে নবিসাম বলেন না এটা আবদুল্লাহ বিন ওমর বলছেন সাহাবি থেকে বর্ণিত তিনি বলছেন আন্নাহু কানা সাউতাহু কানা আও বলছেন যে আমিন জোরে বলবে ইমামান কানা আও মোমান সাই তুমি ইমাম হও সাই তুমি মুক্তাদি হও তুমি ইমাম হও অথবা মুক্তাদি হও তাহলে এখানে মুক্তাদি বলার দলিল আমরা পাইলাম না কোথায় পাইছি বাইহাকি বাইহাকি শরীফ বাইহাকি নাম শুনছেন সবচেয়ে বড় হাদিসের কিতাবের নাম হলো বাইহাকি এবং আমাদের দেশের আমাদের সবচেয়ে বড় দলিল হলো সব বাইহাকি দেখবেন যে বাইহাকি মোসান্নাফে আব্দুর রাজ্জাক মোসান্নাফে ইবনে আবি সাহেবা এগুলা হলো বড় বড় দলিল তা আমরাও বাইহাকির মধ্যে পাইছি যে ইমাম তিরমিজি বলতেছে এই নাফে বলতেছেন যে আবদুল্লাহ বিন ওমর বলতেন যে আন্নাহু কানা ইয়ারফাউ বিহা সাউতাহু ইমামান কানা আও মোমান তুমি ইমাম হওয়ার আর হও যেটা হও না কেন ইয়ারফাউ বিহা সাউতাহু আবদুল্লাহ বিন ওমর বলতেছেন তুমি আমিন জোরে বলবা আচ্ছা আরেকটা হলো এটা হলো ইমাম নববী কিতাবুল আসকার ইমাম নবীর একটা হাদিসের কিতাব আছে নাম হলো কিতাবুল আসকার এটার একান্ন নম্বর পৃষ্ঠা এখানে ইমাম নবী একটা হাদিস উল্লেখ করেছেন ইমাম নবী বলতেছেন ওয়াইয়াজহারু বিহি তামিন আল ইমাম ওয়াল মুনফারিদ ফি সালাত আল জাহরিয়া জেহরি সলাতে ইমাম সূরা আল ফাতিহা যেমন সশব্দে বলবে আমিনও সশব্দে বলবে আন্নাল আর বিশুদ্ধ কথা হল মুসল্লি ও সশব্দে বলবে জেহরি নামাজে জেহরি বলবে সেররি নামাজে সেররি বলবে মানে ইমাম যদি সুরাল পাতে সুপে সুপে পড়ে মুসল্লি ও আমিন সুপে সুপে বলবে ইমাম মুসল্লি উভয়ে আর যদি ইমাম জোরে বলে পড়ে তালাবাদ জোরে করে তাহলে ইমাম মুসল্লি দুইজনেই আমিন সশব্দে বলবে মানে ওই সুরাল পাতে পাতেয়ারে তো অংশ আমিন সুরা আল ফাতেহার বাকি অংশ নিরানব্বই ভাগ যেভাবে হবে এক ভাগও সেইভাবে হবে নিরানব্বই ভাগ জোরে হবে এক ভাগ আসতে হবে না নিরানব্বই ভাগ যদি জোরে হয় তো এক ভাগও জোরে হবে আর নিরানব্বই ভাগ যদি আসতে হয় ওই এক ভাগও আসতে হবে কানাল জামু বলেন সেই জামাত বড় হোক আর ছোট হোক মানে মুসল্লি দুইজন হতে পারে একজন হতে পারে তাহলে ওই জামাতে কি আসতে বলবে না জোরে বলবে তিনি বলতেছেন যে জেহেরি নামাজ হলে সেইটাতে মুসল্লি কম হোক আর বেশি হোক জামাত ছোট হোক আর বড় হোক সব সব জায়গায় জোরে বলতে হবে সশব্দে বলতে হবে আচ্ছা এরপরে যারা বলেন যে আমিন সশব্দে বলা যাবে না তাদের আরেকটা দলিল সেই দলিলটা হলো তহাবি শরীফ তহাবি শরীফ নাম শুনছেন এটা ইমাম তহাবি রহমাউল্লাহ সংকলিত একটা হাদিস তহাবি শরীফ বলা হয় এটাকে আচ্ছা এখানে আবু ওয়াইল রাদি আল্লাহ তালা আনহু থেকে একটা হাদিস আসছে এটাও হাদিস না এটা হাদিস আবু ওয়াইল রাদি আল্লাহ তালু বলেন কানা ওমর ওয়া আলী লাহারানে তিনি বলতেছেন যে ওমর এবং আলী রাদি আল্লাহ তালা আনহুমা এই দুইজনে সশব্দে কখনো বিসমিল্লা রহমান রাহিম ওয়ালা বি তাবজ ওয়ালা বি আমিন তিনি বলতেছেন ওমর এবং আলী এই দুইজনের কথা কেন বলছেন এই দুইজন এলেমের ক্ষেত্রে বড় আলেম ছিলেন সাহাবিদের মধ্যে এই জন্য দুইজনের কথা বলতেছে এরা দুইজনে ক্যারাত শুরু করার সময় বিসমিল্লাহ রহমান রহিম সশব্দে বলতেন না আউজবিল্লাহ মিনাশাহ তোহান রহিম সশব্দে বলতেন না আমিন সশব্দে বলতেন না এটা কার কথা আবু ওয়াইল এটা হাদিস না এটা আসা যে তিন আবু ওয়াইলে সরাসরি বলছেন যে ওমর এবং আলী তারা আমিন জোরে বলতেন এটাও তাহাবি শরীফের বড় দলিল এবার শুনি আমরা এই হাদিসের ব্যাপারে এই হাদিসের ব্যাপারে মহাদিসেন একরাম বলতেছেন আন্না হাজাল আসর দরিফুন জিদ্দান যে যে দলিল পেশ করলাম এটা অত্যন্ত মারাত্মক দুর্বল মানে এটা এত দুর্বল যে বসা থেকে দাঁড়াইতে পারে না যেটা দিয়ে কোরবানি করবেন কোরবানির জায়গা পর্যন্ত হাঁটিয়ে যেতে পারে না এমন বসা বসছে গরু বাজার থেকে আনছেন আর উঠে যে ওখানে কোরবানি করবেন ওই জায়গায় যেতে পারে না এরকম দরিফুন জেদ্দান একেবারে লাঠি লইও হাঁটতে পারে না একটা হলো দইব আর একটা হলো দইব জেদ্দান জেদ্দান মানে অত্যন্ত দুর্বল এটা ইমাম বুখারি বলতেছেন যে না এতটুকু যথেষ্ট না এটার তো বড় ধরনের রোগও আছে খালি দুর্বল এমন না ইমাম বুখারি ওয়াকাল আল বুখারি মনকারুল হাদিস যে এটা তো মনকার হাদিস বাতিল এটা মনকার একেবারে জাল হাদিস বানানো হাদিস ইমাম বুখারি বলছেন তাহলে ইমাম বুখারি রোগ ধরতে পারছে না আমরা রোগ ধরতে পারি যিনি হাদিসের ডাক্তার তিনি বলতেছেন মনকারুল হাদিস আরে মিয়া এটা তো এমন রোগ হয়েছে এটার আর বাঁচানো সম্ভব না ডায়ালিসিস দেন আর রক্ত দেন আর যাই করেন কিছু করেন এটা আর বাঁচবে না এটা মনকার বাস এটার জবাব আমরা পাইছি জি এবার আসেন আরেকটা আরেকটা দলিল পেল যে আমিন সশব্দে বলা যাবে না এটার আরেকটা দলিল শুনেন এই দলিলটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দলিল এতক্ষণ আমরা বলছি যে সব দলিল পাওয়া যাবে কোথায় হয় মুসান্নাফে ইবনে আবি সাহেবা অথবা মুসান্নাফে আব্দুর রাজ্জাক অথবা বাইহাকি আচ্ছা এবার মুসান্নাফে আব্দুর রাজ্জাকের দলিল শুনেন কাউলো ইব্রাহিম আন্না খহি ইব্রাহিম আন্না খহি রাহিমাউল্লাহ তিনিও একজন বড় তাবেই ছিলেন তিনি বলেন খামসুন ইউকফি হিন্নাল ইমাম এটাও আসার তিনি বলতেছেন যে পাঁচটি জিনিস ইমাম আসতে বলতে হবে একটা হলো সোবাহানাকা আল্লাহ বিহামদিকা মানে সানা পড়বে ইমাম আস্তে আস্তে ওয়া তাবুস আউজুবিল্লাহ মিনা শাইতানির রাজিম পড়বে আস্তে আস্তে ওয়া বিসমিল্লাহ রহমান রহিম ওয়া আমিন আমিন ইমাম আস্তে আস্তে পড়বে ওয়া আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম এটা কখন বলবে হ্যাঁ, হ্যাঁ তাহলে ইমাম কি রাব্বানা কালাম বলবে না খালি মুসল্লি বলবে ইমামও বলবে এই যে এই হাদিস বলতেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হাদিস বলতেছে যে ইমামও বলবে আল্লাহ রাব্বানা কালাম কিন্তু ইমাম আস্তে আস্তে বলতে হবে জোরে বলা যাবে সামি আল্লাহ উলিমান আহমিদা সশব্দ বলবে কিন্তু রাব্বানা কালাম ইমাম আস্তে আস্তে বলবে এই তো দলিল পাইলাম আমরা পাঁচটা জিনিস আস্তে আস্তে বলতে হবে তাহলে এর মধ্যে আমিনও আছে আমিন জোরে বলা যাবে না এবার আমরা জবাব শুনি এটার জবাব হলো আন্না কাওলা ইব্রাহিম আন্না খাই হাজা মুখালিফুন লিল আহাদিসিল মারফুআ আস-সহিহা ফালা ইয়ালতাফিতু ইলাইহি মুহাদ্দিসিনে کرام বলেন যে এটা তো হাদিস না এটা ইব্রাহিম নাখইর কথা একজন তাবেঈর কথা তো তাবেঈর কথা যেখানে সহি মারফু হাদিসের মুখালেফ মানে নবিসাম জোরে বলছেন এরকম সহি মারফু হাদিস আসছে সাহবাইকেরাম জোরে বলছেন এরকম সহি মারফু হাদিস আসছে তো সহি মারফু হাদিস নবিসাম থেকে সাহাবাইকেরাম থেকে আসার পরে একজন তাবি যদি বলে যে এটা জোরে বলা যাবে না তাহলে ফালা ইয়াল তাফে তৈলাই তার দিকে কোনো মুসলিম ভ্রক্ষেপ করা যাবে না মানে এখানে কি আছে তাকাইও দেখা যাবে না কথাটা বুঝতে পারছেন এটাকে বলে ফালা ইয়ালতা ফেতুয়ালা মানে ডাইনে বামে কে কি বলছে এটা তাকানো যাবে না যেখানে সহি মারফু হাদিস আছে সহি মারফু হাদিসের খেলাফ যদি কোনো তাবেই কোনো কথা বলে তো তাবের কথা শোনাটাও সময় নষ্ট করা বুঝতে পারছেন আচ্ছা এরপরে আসেন এটা জবাব তো পাইলাম আমরা আবার আরেকটা দলিল শুনেন আরেকটা দলিল হলো আমিন দোয়া ওয়াকাদ কল আল্লাহ তাআলা উদউ রাব্বাকুম তাদার রুয়া ওয়া খুফিয়া আচ্ছা আমিন হলো একটা দোয়া তা আল্লাহ বলতেছেন উদউ রাব্বাকুম তাদার ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো অনুনয় বিনয় হয়ে এবং সুপে সুপে আস্তে আস্তে তা আপনি আমিন দোয়া করবেন জোরে বলবেন কেন হ্যাঁ আল্লাহ পাক বলতেছেন উদউ রাব্বাকুম তাদার রুয়া ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবের কাছে দোয়া করবে আস্তে আস্তে তা আপনি তো আমিন তো একটা দোয়া তো এটাও আস্তে আস্তে করতে হবে না কি বলেন কথা বলে না কথা তো সত্য আস্তে আস্তে করতে হবে কোরআনের আয়াত আল্লাহ নির্দেশ দিছে আমার কাছে দোয়া করবে আস্তে আস্তে তা আমিন তো দোয়া তাহলে এটাও আস্তে আস্তে করতে হবে এই কথা শুনেন না আপনারা কোথাও আমি অনেক জায়গায় শুনছি এই আয়াত দিয়ে দিয়ে বলে যে ও দৌড় রাব্বাকুম তাদার রুয়া আল্লাপাক বলছেন দোয়া করতে হবে চুপে চুপে তাহলে এখানে আমিনও তো দোয়া তো এটা জোরে বলবা কেন হ্যাঁ, এবার এটা জবাব শোনেন ওয়ালা শাক্কাফি আন্নাহু লাউ সাবাতা সিহাতুস সুগরা ওয়া কুল্লিয়াতুল কুবরা সাহহাত হাযিহিন নাতিজা এবার শুনেন যে সুরা আল ফাতেহা পুরাটার নামে সৌরাত দোয়া সৌরা আল ফাতেহা পুরাটার নামে সৌরাত সৌরাত দোয়া তা এখন আপনি যদি ছোট বাইরে থামাইতে হয় আগে বড় বাইরে থামাইতে হবে আপনি লেজ দড়ি টানবেন আর বাকিটা ছেড়ে দিবেন তা তো হবে না আমিন তো দোয়ার একটা অংশ কিন্তু সুরাল পাতে দোয়া শুরু হয়েছে কোনখান থেকে আলহামদুলিল্লাহ আর রহমান রাহিম সেখান থেকেই তো দোয়া সুরাল পাতে পুরাটাই তো দোয়া তা আপনি দোয়ার এক অংশ চুপ করে বলবেন আর এক অংশ জোরে বলবেন কেন আপনি যদি বলেন যে আল্লাহ বলছে দোয়া আস্তে আস্তে করতে হবে তাহলে সুরাল পাতে পুরাটাই আপনি আস্তে আস্তে পড়বেন তো বাকি নিরানব্বই ভাগ যদি জোরে বলা যায় হয় তো এটাও জোরে বলা যায় আর বাকি নিরানব্বই ভাগ যদি জোরে বলা যায় না হয়তো দোয়ার তো দোয়ার এটাও যায় হতো না আর আরেকটা বিষয় হলো আন্না আমিন দোয়া বাল্লা কৌল ইন্নাহা কাত্তাবে ওয়াল খাতামলি দোয়া আরেকটা কথা হলো আমিন আসলে দোয়া না আমিন হলো দোয়ার সিলমোহর বুঝতে পারছেন মানে দোয়ার শেষে আসি আপনি সিগনেচার করে সিল মারে দিবেন তা আমিন হলো সিল মারা আমিন দোয়া না দোয়া হলো আগেরটা বুঝতে পারছেন কারণ আমিন যে সিল মারা এটা আমরা পাইলাম কই এটার হাদিস আছে আবু দাউদে হাদিস আছে আবু জহের আর নামেরি রাহেমাহুল্লাহ রাদি আল্লাহ তালাম সাহাবি তিনি বলছেন সালাম বলছেন ইন্না খাতমা বি আমিন ফাকাত আউ যাবা যে আমিন হলো খতম মানে এটা হলো সিলমোহর আমিনটা হলো সিলমোহর সুরাল পাতার পরে আমিন বলা মানে এখানে সিল মেরে দেওয়া তা আমি যখন সিল মারতে যাব তো সেখানে তার আগের দোয়া আমি সব বললাম জোরে জোরে তো সিল কেন আসতে মারবো সিল তো আরো জোরে মারে কি বলেন এতক্ষণ যা লিখছেন আস্তে আস্তে বা কম্পিউটারে টাইপ করছেন পরে সিগনেচার করলেন সিল মারার সময় কি আস্তে মারে না জোরে মারে জোরেই তো মারে তাহলে আপনি সিল আস্তে আস্তে দিবেন কেন এই জন্য মুস্তাকাল আরেকটা জবাব এখানে আছে সেটা হলো যে আমিন যদি দোয়ায় হয় তা আমরা কখনো এইভাবে হাত তুলি আমিন আমিন আমিন আমিন আমিন আমিন এরকম কোনোদিন বলছি তো এটা তো দোয়া তাহলে বলতে অসুবিধা কি <laughs> এটা যদি দোয়াই হয় তো শুধু এটা কোনোদিন উচ্চারণ করতে কাউকে দেখছেন তাহলে বোঝা যায় এটা দোয়া না এটা দোয়ার অংশ বিশেষ মানে এই আমিন বলার আগে আপনাকে কিছু আরো কিছু বলতে হবে হয় বলতে হবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতে হাসানা ওয়াকিনা আযাবান্নার তারপরে বলবেন আমিন আমি রব্বানা আতিনা ফিদ্দুনিয়া বললাম না রব্বানা না বললাম না কিচ্ছু বললাম না খালি আমিন আমিন আমিন এরকম তো দোয়া করি না তাহলে এটা দোয়া কিন্তু এটা দোয়ার অংশ বিশেষ মানে এটার আগে আরো দোয়া থাকতে হবে আচ্ছা শুনেন আমি না দোয়া করলাম বা যারা বলতেছেন যে আমিন দোয়া এই জন্য জোরে বলা যাবে না তারা নামাজের পরে বা যে কোনো সময় যখন দোয়া করেন তা তারা যখন জোরে জোরে দোয়া করেন তখন আমিনও সবাই জোরে জোরে বলে না তাহলে ওই সময় তো মানা করে না যে খবরদার এটা দোয়া তোমরা আস্তে আস্তে করো জোরে করিও না বা আমি দোয়া করতেছি দোয়া জোরে জোরে করা যাবে না দোয়া আস্তে আস্তে করতে হবে হ্যাঁ সে সময় তো দোয়া জোরে জোরে হ্যাঁ তো এই জন্য যে আল্লাহ সুবান যেটা বলছেন ও দৌড় রাব্বাকুম তাদার এটা আমিনের কথা বলেন নাই এটা আরেক বিষয়ের আয়াতকে আনে আমরা জোর করি এখানে লাগাই দিছি যে বলতেছি রবের কাছে দোয়া করতে হলে আস্তে আস্তে করতে হবে আমিনও দোয়া তো এই জন্য আমরা বলবো যে আমিন দোয়া নয় আমিন একটা সিল আর আমিন দোয়ার অংশ বিশেষ যদি আসতে বলতে হয় তো সুরা আলফাতে পুরাটাই আসতে বলতে হবে আর যদি আমিন দোয়ার বাকি অংশ জোরে হয় তো শেষের অংশ জোরে হবে আর আগের অংশ যদি আসতে হয় শেষের অংশ আসতে হবে এরপরে আসেন আরেকটা দলিল এই দলিল দিয়ে শেষ আমাদের আলোচনা ইন্নাল জাহারা কানা আহিয়া আনলি তালিব কামা জাহারা ওমর ইবনে খাত্তাব বিসানা আল আলফতাতা কাজালিকা কানাল জাহার বিতামিন তালিমান যে নবী সাল্লা ইসলাম আমিন জোরে বলছেন মাঝে মাঝে তালিমের জন্য মানে মুসল্লিদেরকে সাহাবিদেরকে আমিন শেখানোর জন্য যেমনভাবে ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালু মাঝে মাঝে নামাজে আকা আল্লাহমদিকা বা তাবার আকাশমুখা এটা জোরে জোরে পড়তেন তো কালাম জিজ্ঞাসা করলেন আপনি এটা জোরে পড়েন কেন তিনি বললেন যে তোমাদেরকে সানা শেখানোর জন্য যে আল্লাহ আকবরের পরে যে সানা পড়তে হয় তো নতুন অনেকে ইসলাম গ্রহণ করছে তারা অনেকে সানা জানে না তো এই জন্য অমরাদের তুলনায় জোরে জোরে পড়তেন তো অমর জোরে জোরে মাঝে মাঝে আবার সবসময় পড়তেন না কন্টিনিউ মাঝে মাঝে তো অমর যদি সানা জোরে পড়েন তালিমের জন্য তো নবিসামও এরকম জোরে বলছেন সাহাবিদেরকে শেখানোর জন্য ঠিক আছে না এখন আর শেখানোও দরকার নাই জোরে বলারও দরকার নাই বাস আসতে বললেই তো হয় এবার এটা জবাব শুনেন এই যে কথাটা আপনি বললেন এটা শুধুমাত্র আপনার অযৌক্তিক একটা দাবি এটার কোনো দলিল নাই এটা দলিলবিহীন কথাবার্তা আন্না আল্লাহ ইমাম কান আলিল বরং দলিল হলো যে সাহাবাই কেরাম এত সশব্দে আমিন বলতেন যে ইমামের পিছনে মসজিদে কম্পন সৃষ্টি হতো জাহরু বিত্তামিন নবী যদি মাঝে মাঝে তালিমের উদ্দেশ্যে আমিন সশব্দে বলতেন তাহলে সাহাবাই কেরাম কখনো নবী সালামের পিছনে সাহাবাই কেরামের পিছনে তারাও সশব্দে আমিন বলতেন না কথাটাকে বুঝতে পারছেন যদি তালিমের উদ্দেশ্য হইতো তাহলে তো নবিসাম সশব্দে বলতেছেন এরা চুপ করে থাকে শুনবে মানে আমি শিখাইতেছি আমিও কথা বলতেছি আপনিও কথা বলতেছেন শিখা হবে তাহলে নবিসাম যখন শিখাবেন আমিন সাহাবিরা চুপ করে থাকি শুনবে এখন আমরা দেখি নবিসাম জোরে বলতেছেন এরাও জোরে বলতেছেন তো এটা কি কোন তালিম হইল যদি শিখানোর উদ্দেশ্যে নবিসাম বলতেন আর সাহাবিরা শিখতেন তাহলে তো তারা চুপ করে থাকতেন আমরা হাদিসে দেখি যে তারা চুপ করে থাকতেন না নবিসাল্লাম জোরে বলতেন ওনারাও জোরে বলতেন আবার আমরা দেখি যদি তালিমের উদ্দেশ্যে নবিসাল্লাম মাঝে মাঝে করতেন তো নবিসামের এন্তেকালের পরে সাহাবিরা এইভাবে কন্টিনিউ মসজিদ কাফাই এইভাবে আমিন বলতেন না আরেকটা হলো ওয়ালাউ কানা জাহারাবিল তালিম কানা আহিয়ান আল্লাহ তাওয়াম যদি তালিমের উদ্দেশ্যে হয়তো নবী সালাম মাঝে মাঝে বলতেন যেমন ওমর মাঝে মাঝে বলতেন নবী সালাম দায়ম এভাবে বলতেন না কিন্তু আমরা যত হাদিস দেখি নবী সালাম এতেকাল পর্যন্ত দায়ম এভাবে বলছেন দায়ম এভাবে বলতেন দায়ম এভাবে মানে প্রতি ওয়াক্তে সব সময় তো তালিমের উদ্দেশ্য হইলে এভাবে প্রতি ওয়াক্তে এতেকাল পর্যন্ত সব সময় বলতেন না বুঝতে পারছেন কথাটা ঠিক যেমন এই ব্যাপার আমরা সুরা আল ফাতেহার ব্যাপারে আমিনের ব্যাপারে আর আলোচনা করবো না ঠিক একই রকম জিনিস হলো রাফলিয়াদাইন রাফলিয়াদাইন বুঝেন আপনারা কি রাফাদানি নাকি রাফাদানি না হ্যাঁ রাফাদানি আপনারা বলতেছেন যে রাফলিয়াদাইন নবিসাম প্রথম দিকে করতেন পরে করেন নাই কেন করতেন নবিসাম ওই যে সাহাবিরা ইসলাম গ্রহণের পরে বগলের নিচে করি পুতুল নিয়ে আসতেন তো নবিসাম এরকম এরকম করতেন যাতে পুতুলগুলা পড়ে যায় আচ্ছা ঠিক আছে তো এখন এখন কি আপনারা পুতুল নিয়ে আসেন তাহলে কেন রাফল ইয়াদাইন করেন আমরা প্রথমে তাকবিরে তারিমের সময় আল্লাহ আকবার বলি বলি না আদায় করি করে নামাজ শুরু করি না কেন রাফলি দেন দরকার কি এখন কি পুতুল আছে আপনি হাত তুলিয়েন না আল্লাহ একবার বলে এমনি হাত তোলা ছাড়া এমনি বান্ধি পেলাম কারণ পুতুল তো নাই আপনার তাই হাত তোলা রাফলি আদায়ন দরকার কি আচ্ছা ঠিক আছে একবার করলেন আমরা বলতেছি যে না নবী সালাম একবার করছেন আমরাও একবার করবো আচ্ছা তো ঈদের নামাজে তিনবার তিনবার ছয়বার রাফলি দেন করেন কেন জি সাধারণ নামাজে যদি মুসল্লিরা পুতুল না আনে ঈদের নামাজে আনবে হ্যাঁ ঈদের নামাজে কেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর এতবার রাফল ইয়াদানের দরকার কি ঈদের নামাজে ঈদের নামাজে যদি নবী সালাম এতেকাল পর্যন্ত এই রাফল ইয়াদাইন পরে থাকেন এটা যদি মানসুখ না হয় তাহলে পাঁচ ওয়াক্ত নামাজেও রাফল ইয়াদাইন মানসুখ হয় নাই আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন এবং সুনার আলোকে আমল করার তৌফিক দান করুন তবে এই ব্যাপারে সর্বশেষ কথা যেটা বলবো সেটি হলো যে এখানে আমরা যে বিষয়টি আলোচনা করলাম এটা হলো নবিসুল সালামের একটি সুন্না আমিন বলা নবিসুল সালামের একটি সুন্না এটা ঝগড়া জাতির কোনো বিষয়বস্তু নয় সুন্নত নিয়ে কোনো ঝগড়া জাতি নেই কোনো গালিগালাজ নাই কোনো মন্দ বলা কাউকে খারাপ বলা মুনাফেক বলা ইহুদির দালাল বলা এটা বলা নবিসের সুন্নত নিয়ে এগুলো বলা যাবে না এই জন্য যেহেতু বিষয়টি নিয়ে একতলাপ আছে এটা তো স্বীকার করতে হবে এটা যুগে যুগে ওলামা একরামের মধ্যে মহাদেসের একরামের মধ্যে ফোকাহ একরামের মধ্যে একতলাপ চলে আসতেছে যে ইমামের পিছনে সুরা আলপাতে পড়া যাবে কি যাবে না আমিন সশব্দে বলবে না নিঃশব্দে বলবে এটার দলিল যেদিকেই হোক দোনো দিকের দলিল তো আছে সহি হোক আর দই হোক দুই দিকের দলিল আছে না কি বলেন যদি দুই দিকেরই দলিল থাকে তাহলে যিনি আসতে বলতেছেন তাকেও আপনি বলতে পারবেন না যে আপনার নামাজ হয় নাই আসতে বলছেন কেন ঠিক আছে না আবার যিনি জোরে বলছেন তাকেও আপনি বলতে পারবেন না যে আপনি জোরে বললেন কেন আমিন আপনার নামাজ হবে না আমাদের গ্রামের মসজিদে একজন ভাই সুন্নার আলোকে সলাত আদায় করতেছেন আর পিছন থেকে ইমাম সাহেব দল বল নিয়ে সবাই দেখায় দেখে নজরে নামাজ পড়ে এর নামাজ তো কিচ্ছু হবে না এর নামাজ কিচ্ছু হবে না ইমাম সাহেব ফতোয়া দিতেছে সবাইরে নিয়ে দল পাকাইতেছে বাইরে দেখায় দেখে বলতেছে এর নামাজ তো কিচ্ছু হবে না কেন হবে না কয় শূন্যতার আলোকে পড়তেছে না রাফুল ইয়েদান করতেছে হাত এখানে বেন সেই জন্য তার নামাজে হবে না অর্থাৎ ইমাম সাহেবের জাহালত মূর্খতা ওখানে প্রমাণ করতেছে অথবা হিংসা প্রমাণ করতেছে অথবা অন্য কিছু প্রমাণ করতেছে তো এই জন্য আমরা বলবো যে নবিসামের সুন্না এটা ঝগড়ার কোনো বিষয়বস্তু নয় এই জন্য এটার নমুনা হলো মসজিদে হারাম দুই হারামাইন দেখেন আল্লাহ আকবর দুই হারামাইন থেকে হজে যাবেন শুধু জমজমের পানি খেজুর আর এই আনার জন্য না হ্যাঁ ওই যে এই আল্লাহর ঘরের সাথে ঘষে ঘষে বরকত নিয়ে আসবেন তারপরে জমজমের পানি দিয়ে ধুয়ে এহরামের কাপড় নিয়ে আসবেন হজ এই উদ্দেশ্যে না হজের মধ্যে আল্লাপাক অনেক শিক্ষা হেদায়ত রেখেছেন মধ্যে একটা বড় হেদায়ত সেখানে দেখতে পাবেন যে পৃথিবীর কত মুসলিম কত দেশের কত রকমের কত বর্ণের কত মানুষ হজে না গেলে কিন্তু এত মানুষ আপনারা এত রঙের মানুষ দেখবেন না আল্লাহ পাক যে পৃথিবীতে কত রকমের মানুষ বানাইছে কিছু কিছু মানুষ আছে কুচকুচে কালো একবারে চোখগুলো দেখা যায় না এত কালো আবার হেদের স্ত্রীগুলো এরকম কালো তাহলে হেদের স্ত্রীগুলো হেদের কাছে অনেক সুন্দরী না কি বলেন না কি এরা বিয়ে করছে অথচ আমাদেরকে বিয়ে করতে বললে আমরা কিন্তু এরকম বিয়ে করতাম না যে এত কালো অন্ধকার কিছু দেখা যায় না এই বউ আবার বিয়ে করে কেমনে অথচ তারা বিয়ে করতেছে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ একটা দুইটা না হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে তাহলে কত বিচিত্র ধরনের মানুষ সেখানে বায়তুল্লার পাশে আসতেছে ঠিক নামাজের সময় সলাতের মধ্যে দেখবেন যে কত রকমের নামাজ পড়তেছে কেউ হাত এখানে বানছে কেউ এখানে বানছে কেউ এখানে বানছে কেউ হাত ছেড়ে দিছে আছে না তারপরে কেউ দেখবেন যে আমিন জোরে বলতেছে কেউ আস্তে বলতেছে কেউ আমিন বলতেছেও না এমনি দাঁড়াইছে এরকমও আছে তাই সেখানে কি একজন আরেকজনের বলতেছে যে খবরদার এই তুমি আমিন জোরে বলছো কেন ফেতনা তৈরি করছো কেন আরেকজনকে বলছে এই বেটা তুমি হাত ছেড়ে দিছো কেন হাত তাড়াতাড়ি বান্ধ তুমি হাত ছাড়ে দিলে নামাজ হইব নাকি এরকম বলছে কেউ কাউকে মসজিদে হারামের ইমাম যারা সম্মানিত ইমাম হাফেজ আহমল্লাহ যে এই ইমামেরা সবসময় আমিন সশব্দে বলেন কিন্তু ইমাম সাহেবরা কোনোদিন ওয়াজ করছেন যে হাজি সাহেবরা পৃথিবীর যত জায়গা থেকে আসছেন সবাই এখানে আসলে সশব্দে আমিন বলতে হবে কারণ এটা আমাদের মসজিদ আমাদের দখলে কথা বলছে আমাদের দেশে অনেকে বলে যে এটা আমার মসজিদ এটা আমার দখলের মসজিদ মসজিদ কি মানুষের হয় মসজিদ কার আন্নাল মাসাজিদ আলিল্লাহ কোরআন আল্লাহ পাক বলেছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মসজিদ আল্লাহর কেউ যদি দাবি করে আমার মসজিদ এটা সেরেকি কথা কিন্তু আমাদের দেশের বড় আলেম তারা বলে যে এটা আমার মসজিদ এটা সেরেকি কথা বলে যত বড় আলেমে হোক আমার মসজিদ বলা যাবে না এটা আল্লাহর মসজিদ তো সেই আল্লাহর মসজিদে মসজিদে হারামের ইমাম বা মসজিদে নবীর ইমাম কোনোদিন বলছেন যে এখানে যারা আসবেন এটা আমাদের মসজিদ সৌদি আরবের মসজিদ অথবা এটা আমাদের দখলের মসজিদ যে খবরদার এখানে আসলে কেউ আসতে বলতে পারবেন না সবাই জোরে বলবেন আমি ইমাম সাহেব জোরে বলি আপনারা আসতে বলবেন কেন এই কথা কোনোদিন বলছেন আজ পর্যন্ত কোনো ইমাম মক্কা মদিনার কোনো কথা এই ব্যাপারে তারা বলেন না যে জোরে বলবেন না আসতে বলবেন হাত কোথায় বানবেন না কোথায় না বানবেন রাফলি দেন করবেন কি না করবেন এইসব বিষয়ে তারা কোনো কথা এটা আল্লাহর মসজিদ আল্লাহর বান্দারা আসতেছে আল্লাহর আবাদত সবার মতামতের সপক্ষে বিপক্ষে দলিল প্রমাণ আছে বাস এটা কোনো ঝগড়ার বিষয়বস্তু না কিন্তু আমরা এখন অনেকে এটার ঝগড়ার বিষয়বস্তু বানাই ফেলছি যে এ জোরে বলছে নামাজ হয় নাই এ আসতে বলছে এটা হয় নাই এর এটা হয় নাই এই ফতোয়াবাজি এই ঝগড়া আমাদের দরকার এই জন্য কেউ কাউকে এই জাতীয় বিষয়গুলো নিয়ে কখনো ঝগড়ার বিষয়বস্তু বানাবেন না এটা হলো আমাদের বিশেষ অনুরোধ আমি জোরে বলতেছি আপনাকে তো জোরে বলতে আমি বাধ্য করি নাই তা আপনি আমার সাথে ঝগড়া করবেন কেন আর আপনার তো আমি কোনো অসুবিধা তৈরি করি নাই যখন ওলা দল লিনের পরে আমিন বলে তখন তো ইমাম সাহেবের কেরাত বন্ধ থাকে কি আমিন বলার সময় ইমাম সাহেব কেরাত পড়ে তখন তো ইমাম সাহেবও আমিন বলতেছে মুসল্লিও আমিন বলতেছে সুপে আছে তো তখন যদি কেউ একটু সশব্দে আমিন বলে তো ইমাম সাহেব কি তার ডিস্টার্ব করলো এই মুসল্লি কি তার ডিস্টার্ব করলো ইমাম সাহেবের কি ডিস্টার্ব হচ্ছে ইমাম সাহেব যদি বলে যে আমার নামাজে ডিস্টার্ব হয়েছে তো কি ডিস্টার্ব হয়েছে আপনার হ্যাঁ আপনার মশা কামড়াইলে খবর হয় তারপরে অন্য সব কিছু তো খবর হয় সেগুলো আপনার কিছু আসা যায় না ওই একটু সশব্দে আমিন বলছে আপনার নামাজের মনোযোগ নষ্ট হয়ে গেছে তো সাহাবাই কেরামের যদি নামাজে মনোযোগ নষ্ট না হয় নবী সাল্লামের যদি নষ্ট না হয় তা আপনার এটা কোন নামাজ যে নামাজে একটু সশব্দে আমিন বলছে মুসল্লি আপনার নামাজ নষ্ট হয় মনোযোগ নষ্ট হয়ে গেছে বরং আপনার মনোযোগ আরে বাড়ার কথা যে আমার পিছনে লোকজন আছে সবাই চুপ করে দাঁড়াইছে আপনার পিছনে মুসল্লি আছে নাকি চলে গেছে সেটাও তো আপনি বুঝতেছেন না আপনি কেরাত পড়তেছেন নামাজ পড়াইতেছেন পিছনে কোনো শব্দ নাই সব চুপচাপ আপনার পিছনে মুসল্লি আছে নাকি চলে গেছে আপনি বুঝবেন কিভাবে যদি একটু সশব্দে বলে বুঝবেন যে হ্যাঁ আমার পিছনে আছে আমরা মাঝে মাঝে বুঝি কিছু ভাই আছে দেখবেন যে জামাত শুরু হয়ে গেলে এমন ভাবে ঢুকে দরজারে এমন জোরে মারে আওয়াজে একবারে পুরো মসজিদ খবর করে ফেলায় এরকম আছে না তখন আওয়াজটা বেশি শোনা যায় কারণ সবাই চুপচাপ হ্যাঁ তখন ওই যে পিছন থেকে আসে কিন্তু এরকম করবেন না এটা করাটা ঠিক না আপনার জামাত এক রাখাত চলে যাক আপনি মসজিদে জামাতের উদ্দেশ্যে আসছেন আল্লাহ আপনাকে পুরা জামাতে সবাব দিবেন এই জন্য ওই তাড়াহুড়া করে আসতে যাই মানে জামাত চলে যাচ্ছে এই এটা নিয়ে দরজাকে জোরে টানে জোরে